আসমা বিনতে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন সূর্যগ্রহণের সময় আমি নবী সাল্লাহ আলাইসাল্লাম এর সহধর্মিনী আয়সা রদিল্লাহ তাল্লাহা এর নিকট গেলাম তখন লোকজন দাঁড়িয়ে সালাত আদায় করছিল তখন আয়সা রদিল্লাহ তাল্লাহাও সলাতে দাঁড়িয়েছিলেন আমি জিজ্ঞেস করলাম লোকদের কি হয়েছে তখন তিনি হাত দিয়ে আসমানের দিকে ইশারা করলেন এবং সুবান আল্লাহ বললেন আমি বললাম একই কোনো নিদর্শন তখন তিনি ইঙ্গিতে বললেন হ্যাঁ আসমা রদিল্লাহ তালাহা বলেন আমিও দাঁড়িয়ে গেলাম এমনকি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে আমি প্রায় বেহুশ হয়ে পড়লাম এবং মাথায় পানি ঢালতে লাগলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন সালাদ শেষ করলেন তখন আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন অতপর তিনি বললেন আমি এ স্থান হতে দেখতে পেলাম যা এর পূর্বে দেখিনি এমনকি জান্নাত এবং জাহান্নাম আর আমার নিকট ওয়াহি পাঠানো হয়েছে যে নিশ্চয়ই তোমাদেরকে কবরের মধ্যে দজ্জালের ফিতনার ন্যায় অথবা বলেছেন এর কাছাকাছি ফিতনায় লিপ্ত করা হবে বর্ণনাকারী বলেন মিসলা ও কারিবান দুটির মধ্যে কোনটি আদিল্লাহ তু আল্লাহ বলেছিলেন তা আমার মনে নেই তোমাদেরকে এক একজনকে উপস্থিত করা হবে এবং তাকে প্রশ্ন করা হবে এ ব্যক্তি সম্পর্কে কি জানো তখন মুমিন অর্থাৎ ইমানদার অথবা মুকিন বিশ্বাসী বলবেন বর্ণনাকারী বলেন যে আসমা আদিল্লাহ তাল্না মুমিন শব্দ বলেছিলেন না মুকিন শব্দ বলেছিলেন তা আমার স্মরণ নেই তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সুস্পষ্ট দলিল ও হৃদায়ত নিয়ে আমাদের নিকট এসেছিলেন এবং আমরা এতে সাড়া দিয়ে ইমান এনেছি ও তার অনুসরণ করেছি অতপর তাকে বলা হবে তুমি পুণ্যবান বান্দা হিসেবে ঘুমিয়ে থাকো আমরা অবশ্যই জানতাম যে নিশ্চিতই তুমি দৃঢ় বিশ্বাস স্থাপনকারী ছিলে আর মুনাফিক কিংবা সন্দেহকারী বর্ণনাকারী বলেন আসমা রদিল্লাহ তালাহা মুনাফিক না সন্দেহকারী বলেছিলেন তা আমার মনে নেই সে শুধু বলবে আমি কিছুই জানি না আমি মানুষকে কিছু বলতে শুনেছি এবং আমিও তাই বলেছি